ডুবে গেছে এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো অতপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করলো ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب আমি সোলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ অতপর সে রুজু হল قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সুলাইমান বলল হে আমার পালন কর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহাদাতা فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত والشياطين كل بناء وغواص আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে هذا وإن له عندنا لزلفى وحسن مآب এগুলো আমার অনুগ্রহ অতএব এগুলো কাউকে দাও অথবা নিজের কাছে রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে পৌঁছিয়েছে اركض برجلك هذا مغتسل بارد وشراب তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল ও পান করার জন্য ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب তুমি তোমার হাতে এক মুঠো তৃণ সলা নাও তা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দা সে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عند স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালে স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছিলাম আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকদের অন্তর্ভুক্ত واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকেই গুণীজন هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب এ এক মহৎ আলোচনা আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা সেখানে স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য দ্বার দ্বার উন্মুক্ত রয়েছে متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب সেখানে তারা হেলাম দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয় তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্ক রমণীগণ هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার দেওয়া রিজাইক যা শেষ হবে না هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد এটা তো শুনলে এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج এটা উত্তপ্ত পানি ও পুঁজ অতএব তারা একে আস্বাদন করুন এ ধরনের আরো কিছু শাস্তি আছে هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে তাদের জন্য অভিনন্দন নেই তারা তো জাহান নামে প্রবেশ করবে قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار তারা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار তারা বলবে হে আমাদের পালন কর্তা যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار তারা আরো বলবে আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না اتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাগবিতণ্ডা অবশ্যই ভাবি قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار বলুন আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা পরাক্রমশালী মার্জনাকারী قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملئ الأعلى إذ يختصمون বলুন এটি এক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 তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন قال فإنك من المنظرين আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হলো সে সময়ের দিন পর্যন্ত যা জানা قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين আল্লাহ বললেন তাই ঠিক আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র তোমরা কিছুকাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে